ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহতে হতে বর্ণিত তিনি বলেন এরাই তো সেই আহলে কিতাব যারা ভাগাভাগি করে ফেলেছে কোনো কোনো বিষয়ের উপর ইমান এনেছে আর কোনো কোনো বিষয়কে অস্বীকার করেছে রাবি আল্লাহর এ বাণী বোঝাতে চেয়েছেন অর্থাৎ যারা কোরআনকে খণ্ড খণ্ড করেছে সুরা আলহিজার আয়াত নম্বর একানব্বই